ইত্যাদি জান্নাত জাহান্নাম দেখেছি এইসব কথা যখন শোনার রসুল্লাহাম মক্কার কাফেররা কোরাইশরা কি করলো সেই হাদিসে কাজাবা তিনি কোরাইশ কোরাইশ বললো যে দেখো দেখো এই মোহাম্মদ কত বড় মিথ্যুক মিথ্যা কথা বলছে কত বড় মিথ্যুক মিথ্যা কথার একটা সীমা থাকে চর্চা করা শুরু আল্লাহ বিশ্বাস করে নিলেন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 তো এই হচ্ছে হিজরের কথা বলতে গিয়ে এই ঘটনাটি বললাম কাবা ঘরের দেয়াল